পাহাড় যেমন করে ঝর্ণা বহায় নদী যেমন করে সাগরকে চায় তেমনি করে প্রভু চাই তোমাকে আধার যেমন করে চায় আলোকে আধার যেমন করে চায় আলোকে পাহাড় যেমন করে ঝর্ণা বহায় নদী যেমন করে সাগরকে চায় তেমনি করে প্রভু চাই তোমাকে আধার যেমন করে চায় আলোকে আধার যেমন করে চায় আলোকে গোধলির আলো আভাবিকেল বেলা কাটে না কাটে না প্রভু রঙিন মেলা গধূলির আলো আভাবি কেল বেলা কাটে না কাটে না প্রভু রঙিন মেলা জীবনের সবখানে চাই তোমাকে জীবনের সবখানে চাই তোমাকে আধার যেমন করে চায় আলোকে আধার যেমন করে চায় আলোকে পাহাড় যেমন করে ঝর্ণা বহায় নদী যেমন করে সাগরকে চায় তেমনি করে প্রভু চায় তোমাকে আধার যেমন করে চায় আলোকে আধার যেমন করে চায় আলোকে স্বপ্ন বিভোর চোখে ভাবে সারাক্ষণ তোমার প্রেমের সুধা পাব কখন স্বপ্ন বিভোর চোখে ভাবে সারাক্ষণ তোমার প্রেমের সুধা পাব কখন জীবনের প্রতি ভোরে চাই তোমাকে জীবনের প্রতি ভোরে চাই তোমাকে আধার যেমন করে চায়ালোকে আধার যেমন করে চায় আলোকে পাহাড় যেমন করে ঝর্ণা বহায় নদী যেমন করে সাগরকে চায় তেমনি করে প্রভু চাই তোমাকে আধার যেমন করে চায় আলোকে আধার যেমন করে চায় আলোকে আধার যেমন করে চায় আলোকে আধার যেমন করে চায় আলোকে